solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة ফি আইয়াদ আতআমা ওয়া শারাবা রাওয়াহুল বুখারী ও আবু দাউদ ও সিয়াম পর্বের আলোচনা আমাদের চলতেছিল ইতিমধ্যে আমরা বেশ কিছু মাসলা মাসাইল বিধান আমরা আলোচনা করেছি আজকে আরও যে বাকি আমাদের রয়েছে হাদিসগুলো আমরা পাঠ করব এবং সেগুলিকে বুঝাবের চেষ্টা করব আবু হরেরা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লামিয়াদা কাউলা জুর আলাম ওয়াল জাহলা যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না মিথ্যা কাজ ছাড়ল না এবং অজ্ঞতার যে কার্যক্রম সেগুলি ত্যাগ করল না ফালাই সালিল্লাহ হাজা সে ব্যক্তির জন্য আল্লাহর কোন প্রয়োজন নেই ফি আইয়াদা আমা সারাবা সে ক্ষুধার্ত থাক পিপাসত্ব থাক সে ব্যক্তির রোজার আল্লাহর কোনোই প্রয়োজন নেই অর্থাৎ একজন মানুষ রোজা রাখলো রোজা মানে বুঝলো বাহ্যিক মানে খাওয়া পান করা চলবে না স্ত্রী সহবাস করা যাবে না বাকি যা ইচ্ছা তাই তার কান দিয়ে যা ইচ্ছা তাই শুনলো চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখলো মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলল হাত দিয়ে যা করা তাই করলো পা দিয়ে যেখানে ইচ্ছা সেখানেই গেল এই বিবেক দিয়ে যা ইচ্ছা তাই ভাবলো আল্লাহর নবী আলিসাল্লাম বললেন অজ্ঞ মূর্খতার কাজ করলো মিথ্যার কাজ করলো অবিচার করলো অশ্লীল বেহায়াপনা কাজ করলো আজ দেখা যায় রোজা রাখে যা ইচ্ছা তাই বলল রোজা রেখে যা ইচ্ছা তাই দেখলো রোজা রেখে যা ইচ্ছা তাই শুনলো যা ইচ্ছা তাই ভাবলো এই ধরনের রোজা রাখলে এই যে বাহ্যিক রোজা এই বাহ্যিক রোজা আল্লাহ রব্বুল আলমিনের কোনই প্রয়োজন নেই এই বাহ্যিক রোজা থেকে উপবাস এই ক্ষুধার্ত পিপাসার্থ থাকা আল্লাহর কোনই প্রয়োজন নেই তাহলে বোঝা গেল রোজা রেখে সর্বপ্রকার অন্যায় সর্বপ্রকার অশ্লীল সর্বপ্রকার বেহায়াপনা সর্বপ্রকার গৃহীত সর্বপ্রকার হারাম থেকে বিরত যদি কেউ না থাকতে পারে তাহলে তার রোজা বাহ্যিকভাবে হলেও আল্লাহর কাছে সেই রোজা কবুল হবে না এজন্য বন্ধুগণ বলেছিলাম যে হালালটাকে যখন হারাম করে নিতে পেরেছেন সবচাইতে বড় চাহিদা পেটের এবং যৌন চাহিদাকে কন্ট্রোল করতে পেরেছেন তাহলে যেগুলি আসলেই হারাম সেগুলি থেকে বিরত থাকার ট্রেনিং গ্রহণ করা এটাই হচ্ছে রোজার উদ্দেশ্য লাল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো ভালোটাকে করতে পারো মন্দটাকে ছাড়তে পারো তাই এই রোজার মাধ্যমে আমাদের যে আসল শিক্ষা সেটা আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে শুধু উপবাস থাকা এটা মুসলমানদের রোজা না এটা অন্য কোনো ধর্মের রোজা হতে পারে অন্য কোনো ধর্মের উপবাস রয়েছে আমাদের উপবাস নয় আমাদের এটা এবাদাত এটা তাকু অর্জন করার জন্যে আল্লাহকে পাওয়ার জন্যে গুনাখাতা মাফ করার জন্যে এই জন্য আল্লাহ নবী বলেছেন মানসামা রামাদানা ইমানান ওয়েহতেসাবান গফির আল্লাহমা তাকাদ্দামিন জাম্বি যে ইমান এবং সবের উদ্দেশ্যে রোজা রাখবে তার অতীতের সগিরা ছোট গুনাগুলিকে আল্লাহ মাফ করে দিবেন এই রোজা জান্নাত যাওয়ার জন্যে রোজা নিষ্পাপ হওয়ার জন্যে রোজা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্যে রমজান মাস এটা একটা ট্রেনিংয়ের মাস তাকুয়ার ট্রেনিং এখান থেকে একজন তাকু অর্জন করবে রমজান শেষে সার্টিফিকেট পাবে কি মোত্তাকি তাকু অর্জন হলে মোত্তাকি এমবিবিএস পাস করলে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাস করলে তিনি ইঞ্জিনিয়ার তাহলে আপনি রমজান মাসের এক মাসের কোর্স কমপ্লিট যদি করতে পারেন তাকু অর্জন করতে পারেন তাহলে সার্টিফিকেট দেওয়া হবে কি মোত্তাকি এই সার্টিফিকেট কিন্তু ইস্যু হবে কোথা থেকে দুনিয়ার কোনো বোর্ড থেকে না আমেরিকা ফ্রান্স বা আপনার দেশের বোর্ড থেকে না এই সার্টিফিকেট ইস্যু হবে মহান আলামিনের পক্ষ থেকে কাজে ওইখান থেকে যদি ইস্যু হয়ে যায় মোত্তাকি হতে পারেন তাহলে এক মাস এ না খেয়ে থাকা আপনার কাজে লাগবে আর যদি শুধু বাহ্যিক সেহরি খাও আর ইফতারি খাও উপবাস থাকো এই রোজার আল্লাহর কোন প্রয়োজন নেই যে কথা ব্যক্ত করলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এই হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আবু দাউদ বর্ণনা করেছেন এখানের শব্দগুলি আবু দাউদের তাহলে আমরা এ হাদিসের দ্বারা রোজা যে একটি ইবাদত বাহ্যিক শুধুই নয় এর আত্মিক এর রোহানি এবং এর শিক্ষার দিকটা মনে না রাখলে রোজা উপবাস হবে পিপাসার্থ হবে এটা তৃষ্ণার্থ হবে ক্ষুধার্ত হবে আল্লাহর কাছ থেকে কোনো নাম্বার পাওয়া যাবে না ওয়ানাইশত রাজি আল্লাহ তালহা কালাত কানা রাসুল্লাহ সাল্লাম ইউকাব্বিল ওহুয়া ওয়ুবাশির ওহুয়া ওলাকিন্নাহু কান আমলাকুকুম লিরবিহি মুত্তাফাকুন আলাই ওয়াল্লাফজুল মুসলিম ওয়াজাদা ফি রিওয়ায়া ফি রমাদান মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম রোজা অবস্থায় তিনি তার স্ত্রীদেরকে চুমা দিতেন তিনি রোজা অবস্থায় অন্য বর্ণায় যেটা আছে মুসলিমের ফি রমজান মাসে অর্থাৎ নফল রোজা না ফরজ রোজা রেখে আল্লাহ নবী আলিসাল্লাম ফরজ রাখা অবস্থায় স্ত্রীদেরকে চুমা দিতেন ওয়াইবা শিরু এবং রোজা অবস্থায় তিনি রমজান মাসে স্ত্রীদের গায়ের সঙ্গে গা লাগাতেন ওরা কিন্না হোকান আমলাকু কুমলি ইরবিহি তবে মনে রাখতে হবে আল্লাহ নবী আলিসাল্লাম তার শাহওয়াত তার যৌন চাহিদাকে কন্ট্রোল করার ব্যাপারে অত্যন্ত শক্তিশালী ছিলেন সাধারণ মানুষের মতো নয় যে গায়ের সঙ্গে গা লাগাতে গিয়ে একসঙ্গে ঘুমাতে গিয়ে বা চুমা দিতে গিয়ে আবার অন্য কিছু হয়ে যাবে মিলন ঘটে যাবে বা বীর্যপাত হয়ে যাবে এই ধরনের ভয় তার ছিল না তিনি বড় শক্তিশালী ছিলেন তার সেই চাহিদা তার সেই প্রিয়জনকে কন্ট্রোল করার ব্যাপারে এজন্যে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যারা নিজেকে কন্ট্রোল করতে পারবে সে স্ত্রীকে চুমা দিতে পারবে তার সঙ্গে শুইতে পারবে মোট কথা যাতে করে অন্যায় না হয়ে যায় রোজা ভঙ্গ হয়ে যাওয়ার যে কারণ সহবাস সেই পর্যায়ে যদি না চলে যায় নিজেকে কন্ট্রোল করতে পারবে যারা তার জন্য রোজা অবস্থায় স্ত্রীকে চুমো দেওয়া যায় তার সঙ্গে শুয়ে জড়িয়ে থাকা যায় কিন্তু যারা ভয় করবে হালাল স্ত্রী হারাম এখন এই মুহূর্তে যদি সে অন্যায় চলে যায় নিজেকে কন্ট্রোল করতে না পারে চুমা দিয়ে অথবা তাকে জড়িয়ে ধরে তাহলে তার জন্য নিষেধ এহাদিসের দ্বারা এটাই সাব্যস্ত হয় মনে রাখতে হবে এহাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন শব্দ মুসলিমের মুসলিমের অন্য শব্দতে অতিরিক্ত এসেছে ফি রমাদান এই যে চুমো দিতেন আল্লাহ নবী স্ত্রীকে জড়িয়ে ধরতেন স্ত্রীকে নিজের গায়ের সঙ্গে গা লাগাতেন এটা রমজান মাসে অর্থাৎ ফরজ রোজা অবস্থায় নফল এমন না এই জন্য কেউ যদি বলে যে নফল রোজাতে জায়েজ আছে ফরজে জায়েজ নাই এ কথাও আমাদের ঠিক হবে না কারণ সুস্পষ্ট রমজানের কথা এসেছে এজন্যে যারা নিজেকে কি করবেন অন্যায় থেকে বিরত রাখতে পারবেন রোজা ভঙ্গ করবেন না তাদের জন্য জায়েজ আর যাদের ভয় রয়েছে তাদের জন্য জায়েজ নেই ওয়ানিবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা আন্না নবী সাল্লাহ সাল্লামা এহতাজামা ওহুয়া মোহারেম ওয়াহতাজামা ওহুয়া সাইম রাহুল বুখারি আব্দুল ইবিন আব্বাস রাজিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলাইসাল্লাম এহরাম অবস্থায় তিনি সিঙ্গা লাগিয়েছেন রোজা অবস্থায় তিনি সিঙ্গা লাগিয়েছেন বুখারি শরীফের হাদিস এর দ্বারা প্রমাণিত হলো যে রোজা অবস্থায় যদি সিঙ্গা লাগায় শরীরের মরা রক্ত বের করে প্রয়োজনে তাহলে সেটা জায়জ রয়েছে রোজা নষ্ট হয়ে যাবে না তবে রোজা যখন শেষ হয়ে যাবে সন্ধ্যার পরে নেওয়াটাই হবে উত্তম এই জন্য কেউ যদি ব্লাড দান করতে হয় কোনো রুগীর বা তার রক্ত পরীক্ষা করার জন্য ব্লাড টেস্টের জন্য দিনের বেলা রক্ত বের করে দেয় এবং সেটা পরীক্ষা করে তাহলে তার রোজা নষ্ট হবে না হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম আর এভাবেই কারো যদি নাক দিয়ে রক্ত বের হয়ে যায় কেটে যায় রক্ত বের হয়ে যায় এর দ্বারা রোজা নষ্ট হবে না সাধারণ মানুষের মধ্যে এমনটাই আছে একটু আটটু কেটে গিয়ে রক্ত বের হলেই বা দাঁত উঠালো রক্ত বের হয়ে গেল বা ব্লাড দিল বা রক্ত টেস্টের জন্য রক্ত দিল আর রোজা ভেঙে হয়ে গেল রোজা ভেঙে দেয় এমনটা ঠিক না এটা আমাদের মনে রাখতে হবে তবে এই সিঙ্গা লাগানোর কারণে বা ব্লাড দেওয়ার কারণে প্রয়োজনে বা রক্ত দেওয়ার কারণে যদি সে অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় তখন সে রোজা ভাঙতে পারবে রুগী হিসাবে তবে রক্ত দিয়েছে এই জন্যে না তবে আমরা বলবো যে ব্লাড দান করতে চান রক্ত টেস্ট করতে চান বা সিঙ্গা লাগাতে চান বা দাঁত উঠাতে চান তাহলে এই যে আপনার এখতিয়ারে যেগুলি এগুলি আপনি রাত্রিবেলা করুন দিনের বেলা না করাই উত্তম তবে প্রিয়জনে দিনের বেলায় যদি করে তাহলে জায়জ রয়েছে এই হাদিসের দ্বারা আমাদের কাছে প্রমাণিত হয়ে গেল রক্ত বের হলো আর রোজা ভেঙে দিলেন এই ধরনের কাজ মোটেই সুন্দর সম্মত হবে না এ হাদিস ইমাম বুখারি বর্ণনা করেছেন ওয়ান সাদ্দাদ ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আতা আলা রাজুলিন বিল বাকি ওয়াহুয়া ইয়াহতাজিমু ফি রমাদান ছোট্ট একটা বিরতির পরে এই হাদিসটা আমরা আপনাদের কাছে পূর্ণ করার চেষ্টা করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন ধন্যবাদ আপনাদের সকলকে لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك কোথায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কার জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে গাফিলতি করে ডক্টর শরীফুল ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বান্দিগির মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ আমরা আজ থেকে শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুন মুমিন হওয়ার হক আদায় দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় প্রতি শনিবার সন্ধ্যা ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম সাদ্দ বিন আউসের হাদিস তিনি বলেন যে আল্লাহর নবী আলি সালাতাম বাকি বাকি বলতে মদিনার যে কবরস্থান এটাকে বলা হয় বাকি উল গারকাদ গারকাদ একটা গাছ কাটাওয়ালা গাছ যেটা মাটির হয় তা আমরা যেমন বলি বটতলি জামতলি ঠিক এটা হলো বাকি মানে ইস্তাল বা তলি এর মানে গারকার তলি ওইখানে আল্লাহ নবী আলিসাল্লাম একজন মানুষের পাশ দিয়ে তিনি কি করছিলেন যাচ্ছিলেন দেখলেন মফি রমাদান রমজান মাসে ওই লোকটি কি করতেছিল সে সিঙ্গা লাগাচ্ছিল আল্লাহ নবী বললেন যে সিঙ্গা লাগাচ্ছে আর যার লাগানো হচ্ছে দুজনের কি রোজা নষ্ট হয়ে গেছে এরা যেন ইফতারি করে ফেলছে তাই সিঙ্গা লাগালে যে লাগাবে আর যারা লাগানো হবে তাদের রোজা নষ্ট হয়ে যাবে এ হাদিসের দ্বারা আমরা পাচ্ছি তাই মনে রাখতে হবে হাদিসটি মানসুখ রহিত হয়ে গেছে আল্লাহ নবী আসালাম প্রথমে এ কথা বলেছিলেন যে হা যে সিঙ্গা লাগাবে আর যে লাগিয়ে নিবে দুইজনের রোজা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে সিঙ্গা লাগানো রোজা ভাঙ্গার একটি কারণ তবে আল্লাহ নবীর আমল দ্বারা প্রমাণিত হলো যে রোজা নষ্ট হবে না তবে লাগানোর কারণে যদি অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় আর এই জন্য রোজা ভেঙে দেন তাহলে সেটা জায়জ রয়েছে তবে এক্ষেত্রে আমরা বলবো যে বিশেষ প্রয়োজন ছাড়া দিনের বেলা রক্ত বের করা বা বের করানো এটা করা ঠিক নয় আগের যুগে শিং লাগিয়ে রক্ত টানত সে রক্ত টানতে গিয়ে মুখের ভিতরে কিছু চলে যাওয়ার আশঙ্কা ছিল আর যার রক্ত বের করা হতো সে দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা ছিল তাই আল্লাহ নবী এই ফতোয়া দিয়েছিলেন মাসালা দিয়েছিলেন পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে আর এখন বর্তমান আধুনিক যুগে সিংহা ওই সিং দিয়ে আর রক্ত টানতে হয় না এখন মেশিনের মাধ্যমে রক্ত টানা যায় তাহলে যে সিংহা লাগাবে তার তো ভাঙার কোনো প্রশ্নই উঠে না আর যার লাগানো হবে তার রক্ত বের হওয়ার কারণে দুর্বল হতে পারে কিন্তু রক্ত বের করার জন্যে এটা রোজা ভঙ্গের কারণ না এটা আমাদের কাছে সাব্যস্ত হয়ে গেল আন্না জাফর আবনা আবি তালিব এহতাজামা হুয়া সাহেব ফমার রাবি নবী সাল্লাম ফকাল আফতারা সাইম আল্লাহ নবী আলিসাল্লাম জাফর উবন আবি তলেবের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি রোজা অবস্থায় সিঙ্গা লাগাচ্ছিলেন আল্লাহ নবী তার পাশ দিয়ে গিয়ে বললেন আফতারা হা জানি যে লাগাচ্ছে আর যে লাগিয়ে নিচ্ছে দুইজনের কি ইফতারি হয়ে গেছে অর্থাৎ রোজা ভঙ্গ হয়ে গেছে সুম্মা রাখাসান নবী সাল্লামা বাদফিল হেজামাতিল সাহেব এরপরে আল্লাহর নবী আলিসাল্লাম রোজাদারের জন্য সিঙ্গা লাগানো কি রুখসত দিয়েছেন জায়েজ করে দিয়েছেন ওয়াকান আনাস ইয়াহতাজিমু ওয়াহুয়া আনাস রাজিল্লাহ তাল আনহু রোজা অবস্থায় তিনি সিঙ্গা লাগাতেন তাহলে আনাসের এই হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে গেল ইসলামের শুরুতে বা প্রথমে সিঙ্গা লাগালে আর লাগিয়ে নিলে রোজা নষ্ট হয়ে যেত পরবর্তীতে রোকসাত হয়ে গেল তাই তো আনাস বিন মালিক রাজিল্লা তালানু এই হাদিসের বর্ণাকারী তিনি রোজা অবস্থায় সিঙ্গা লাগাতেন তাহলে এর দ্বারা প্রমাণিত হয়ে গেল সিঙ্গা লাগালে বা লাগিয়ে নিলে কি হবে না রোজা নষ্ট হবে না শরীর থেকে রক্ত বের হলে রোজা ভঙ্গের কারণ হবে না এটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল হাজিসটি ইমাম দারাকুতনি বর্ণনা করে অকাউয়া এবং হাজিসটিকে শক্তিশালী হাজিস বলে তিনি প্রমাণিত করেছেন সুরমা লাগা যাবে রোজাবস্থায় এটা সুপ্রমাণিত এটা কোনো নিষিদ্ধতা নেই সুরমা লাগালে রোজা নষ্ট হয় না এইভাবে কেউ যদি চোখের ড্রপ ব্যবহার করে বা কানের ড্রপ ব্যবহার করে প্রয়োজনে বা বাক্ষাক যেটা ভিতরে যাদের শ্বাসকষ্ট যেটা এই ধরনের যেটা হাওয়া নেই বা ওষুধ ব্যবহার করে এ কারণে রোজা নষ্ট হবে না তবে নাক দিয়ে কোনো ড্রপ ব্যবহার করা যাবে না কারণ নাক আর মুখ হলো কি ভিতরে খানা যাওয়ার একটা পথ কাজে নাকের ড্রপ ছাড়া চোখের বা কানের ড্রপ যদি নেয় আর গলার মধ্যে যদি সে তার স্বাদও পেয়ে যায় সেটাও দ্বারা রোজা নষ্ট হবে না ওয়ানাবি হুরে তো রাজি আল্লাহ তাল আনহকাল কলা রাসুল্লাহ সাল্লাম মান নাসিয়া সৌমা তিনি বলেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি ভুল করে রোজা অবস্থায় খেয়ে নাই অথবা পান করে নাই তাহলে সে যেন কি করে তার রোজা পূর্ণ করে ভুলে বেচারা ভুলে গিয়েছিল পানি খেয়ে নিয়েছে অথবা পেট ভরে খেয়ে নিয়েছে বা যেটুকুই খেয়েছে তবে মনে রাখতে হবে যেখানে মনে পড়বে সেখানে বন্ধ করতে হবে খানা এবং পান করা এর মানে না যে স্মরণ হয়েছে এরপরও পেট ভরে পানি পান করে নেবেন অথবা খাওয়া খেয়ে নেবেন তাহলে কিন্তু আগেরটা ছিল ভুল করে আর স্মরণ পড়ার পরে যেটুকু করবেন ইচ্ছা করে আর ইচ্ছা করে খানা পানা করলে তার রোজা নষ্ট হয়ে যায় এটা মনে রাখতে হবে তাহলে ভুল ক্রমে কেউ যদি খানা খেয়ে নেয় রোজা অবস্থায় বা পানি পান করে তাহলে তার রোজা নষ্ট হবে না বাকি দিন সে রোজা পূর্ণ করবে কারণ আল্লাহ নবী বলেন আল্লাহ তাকে খানা খাইয়েছে ওসাকাহু আল্লাহ তাকে পানি পান করিয়েছেন কাজে ভুল ক্রমে পানি পান করা খেয়ে নেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে তবে কেউ যদি দেখে কেউ খাচ্ছে তাহলে তাকে নিষেধ করে দাও ভাই এখন তো তুমি রোজার মাসে কেন খাচ্ছ স্মরণ করে দেওয়া এটা উচিত হবে না যে খাচ্ছে খেতে থাক আল্লাহ তাকে খাওয়াচ্ছে পান করাচ্ছে না কেউ যদি জানতে পারে রোজাদার খেয়ে নিচ্ছে ভুল করে পান করে নিচ্ছে তাহলে তাকে কি করবে নিষেধ করে দিবে তাকে স্মরণ করিয়ে দিবে যে তুমি রোজা আছো তুমি এই অবস্থায় পানি পান করো না খানা খেও না তাহলে ভুল করে কেউ খেলে রোজা নষ্ট হবে না পান করলে রোজা নষ্ট হবে না এটা আমরা জানতে পারলাম এর বিপরীত আমরা জানতে পারলাম ইচ্ছা করে যদি খাওয়া না পানি পান করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে কারণ রোজা ভঙ্গের যে কারণগুলি তার মধ্যে হলো স্বেচ্ছায় খানা খাওয়া বা পান করা দুই নম্বরে স্ত্রী সহবাস করা তিন নম্বরে আসবে ইচ্ছা করে নিরিচ্ছায় বমি করা এগুলি রোজা ভঙ্গের কারণ এইভাবে সহবাস ছাড়াও যদি কাউরি অনিচ্ছাকৃত যদি তার বীর্যপাত ঘটে অসুখের কারণে বা ঘুমের কারণে স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভঙ্গ হবে না কিন্তু ইচ্ছা করে কেউ যদি সহবাস ছাড়াও সে যদি তার বীর্যপাত ঘটায় অথবা স্বামী স্ত্রীর মিলন হলেই তার রোজা ভঙ্গ হবে তাতে বীর্যপাত হোক আর না হোক এগুলি রোজা ভঙ্গের কারণ ঠিক এভাবে নারীদের যদি মাসিক পিরিয়ড শুরু হয় রোজনষ্ট হয়ে যাবে এইভাবে তাদের যদি বাচ্চা প্রসবের পরে বাচ্চা প্রসব হওয়ার কারণে যে রক্ত প্রবাহিত নেফাস সেটাও রোজা ভঙ্গের কারণ এগুলি রোজা ভঙ্গের কারণ আমাদেরকে মনে রাখতে হবে এগুলি ছাড়া সুরমা ব্যবহার করা স্ত্রী চুমা দেওয়া রক্ত বের হওয়া তারপরে ভুল করে খাওয়া পান করা এগুলি কিন্তু রোজা ভঙ্গ হবে না এমনকি কেউ যদি কাউকে বাধ্য করে খানা খাওয়ায় বা পান করে তার বাধ্য করে সেক্ষেত্রেও তার রোজা ভঙ্গ হবে না এমন যদি হয় স্বামী স্ত্রীকে বাধ্য করে তার সহবাস করতে তার অনিচ্ছাকৃত করে ফেলে তবু সে স্ত্রীর রোজা নষ্ট হবে না ইনশা আল্লাহ এগুলি মশালা আমাদের জানা জরুরি বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি ভুল করে রমজান খেয়ে ফেলবে কিছু খেয়ে ফেলবে ফালা কাজা আলাই তাকে কাজা করতে হবে না এবং কাফারাও দিতে হবে না এই হাদিসটি সহি হাদিস তাই কারণ এটা তো ভুল কর্মী করেছে রব্বানা লা তুআখিজনা ইন্না সিনা আও আখতানা আল্লাহ আমরা যা ভুল করে করি আর যা ভুলে করি তা আমাদেরকে পাকড়াও করো না আমাদেরকে শাস্তি দেও না এ ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এটা কবুল করেছেন এই বান্দাদের দোয়া কাজে ভুল করে যে করে ভুলে যা যা করে বাধ্য করে যা করে সেটা কিন্তু আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ এ ব্যাপারে পাকড়াও করবেন না গ্রেফতার করবেন না ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান কাই ফালা কাজা আলাই ওমান ফা আলাইহিল কাদা খামসা ও আল্লাহু আহমাদ আবু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ বলেছেন যে ইচ্ছা করে বমি করবে সে ব্যক্তির কাজা করতে হবে অর্থাৎ ইচ্ছা করে যদি কেউ কোনো দুর্গন্ধ নিয়ে বা মুখের মধ্যে হাত প্রবেশ করি আঙুল দিয়ে যে কোনোভাবে কেউ যদি নিজের পেট থেকে পেট হয়তো ভারী হয়েছে বা সমস্যা লাগছে বা যে কোনো কারণে যদি বমি নিজে করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে পরবর্তী তাকে রোজা কাজা করতে হবে মান্দারা কায়ে ফালা কাজা আলে যার অনিচ্ছাকৃত বমি হয়ে যাবে তাকে কাজা করতে হবে না অমান ইস্তাকাহু কাজা আর যে ব্যক্তি ইচ্ছা করে বমি করবে তাকে কাজা করতে হবে তার রোজা নষ্ট হয়ে যাবে তাহলে অনিচ্ছাকৃত বমি হলে রোজা নষ্ট হবে না কাজাও করতে হবে না আর ইচ্ছা করে যদি কেউ বমি করে তাহলে তার রোজাও নষ্ট হয়ে যাবে বাকি দিন পূর্ণ করতে হবে আর পরবর্তীতে তাকে সেই দিনটি কাজা করতে হবে হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে বমি হয়ে গেলেই অনিচ্ছাকৃত রোজা নষ্ট হয় না যেটা আমাদের সাধারণ মানুষের মধ্যে আছে যে বমি হলেই রোজা ভেঙে দাও না যদি আপনার এখানে কোনো হাত না থাকে অনিচ্ছাকৃত যদি বমি হয়ে যায় তাহলে আপনার রোজাও নষ্ট হবে না আপনাকে কি করতে হবে না রোজা কাজাও করতে হবে না তবে ইচ্ছা করে কেউ করলে তাকে কাজাও করতে হবে আর রোজা তার ভেঙে যাবে এবং ইচ্ছা করার কারণে তার গুণাগারও হবে এজন্য আমরা অনিচ্ছাকৃত যদি বমি হয়ে যায় রোজা ভেঙে দিব না আর যদি বমি করার কারণে কেউ দুর্বল হয়ে যায় এমন বমি হলো যে আর পেটে কিছু থাকলো না আর একেবারে ভেঙে পড়লো আর চলাফেরা করতে পারছে না এমন যদি আশঙ্কা বা ক্ষতির আশঙ্কা করে তাহলে সে রোজা ভেঙে দিবে এবং সে খেয়ে পরবর্তীতে ওই দিনটি রোজা পূর্ণ করবে অসুস্থতার কারণে বমি হওয়ার কারণে নয় ওয়ান আবদুল্লাহ রাজি আল্লাহ আন্না রাসুল আল্লাহ সাল্লাম খারাজা আম আলফাত ইলা মাক্কা ফি রমাদান ফাসম জাবির আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের দিন দশে রমজান আল্লাহ নবী এই মক্কা বিজয় হয়েছিল তিনি রমজান মাসে বের হয়ে গেলেন মক্কা বিজয়ের জন্য মক্কার দিকে বের হয়ে গেলেন ফিরমাদা এটা রমজান মাসে ছিল ফাসাম তিনি রোজা ছিলেন সাহবাইকরাম অনেকেই রোজা ছিলেন হাত্তা বালাগা কোরা আল গামিম আল্লাহ নবী আসরাতাম কোরা আল গামিম একটি জায়গা যেটা উসফান মক্কা থেকে একশো কিলোমিটার দূরে এখানে গিয়ে পৌঁছলেন ফাসামান নাস লোকজনও রোজা ছিল আল্লাহ নবী মক্কার অদূরে যখন পৌঁছলেন লোকজন রোজা ছিল সাহাবাইকরাম রোজা ছিলেন সুম্মা দা বিকাদাহিন মিম্মা ইন আল্লাহ নবী আলিসালাম এক পিয়ালা পানি নিয়ে আসতে বললেন এরপরে এটাকে তুলে ধরলেন মানুষের সামনে পানি যেন সবাই দেখতে পায় এরপরে কি হাত্তা নাদারান নাস ইলাই লোকজন দেখতে পেলেন যে আল্লাহ নবীর হাতে এখন পিয়ালাই পানি সুম্মা সারিবা এরপর আল্লাহ নবী পানি পান করে রোজা ভেঙে দিলেন ফাকিল লালা বা দাদা আলিক এরপরে আল্লাহ নবীকে বলা হলো ইন্নাবাদ আন্নাস কালসাম আল্লাহ নবী রোজা ভেঙে দিলেন এই দেখে অনেক সাহাবিরা রোজা ভাঙলেন কিন্তু কিছু কিছু মানুষ মনে করলেন আর কিছু বাকি আসলের সময় এটা হয়েছিল আর অল্প সময় আছে রোজাটা পূর্ণই করেনি আল্লাহ নবীকে বলা হলো কিছু মানুষ কিন্তু এখনো রোজা আছে আল্লাহ রাসুল আল্লাহ নবী রাগান্বিত হয়ে বললেন উলাইকাল ওসাদ উলাইকাল ওসাদ এরা না ফরমান এরা না ফরমান আমাকে দেখলো এরপরে কষ্ট করে তারা রোজা রাখতেছে এটা ঠিক নয় এজন্যে আল্লাহ নবী বাস্তবে দেখে দিলেন যে রোজা ভেঙে দেওয়া জায়েজ রয়েছে তারপরও কিছু কিছু সাহাবি তারা মনে করলেন বাকি অংশটা করে নিলেই তো আমাদের কাজটা হয়ে গেল কাজী আল্লাহর নবী যখন যেভাবে বলেছেন সেটাকে মানতে হবে সেই সুন্দর আমল করতে হবে এটাই তো হবে আমাদের কাজ আল্লাহকে বলা হলো মানুষদের প্রতি রোজা ভারী হয়ে গেছে কষ্ট হয়ে গেছে তাই আল্লাহ নবী এই কাজটি করলেন বাকি অংশ আমরা বাকি পর্বে পূর্ণ করব আল্লাহ যেন আমাদেরকে যা আমরা শুনছি যা বুঝছি সেটা যেন আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন সুবাহানক আল্লাহ হামদিকা আসাদু আল্লাহ ইলাইক আসসালামু আলাইকুম ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I B O B G B double two I IBAN GB five two L Y D three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খণ্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়